যা খেতে পাবেন আল্লাহ তাকে খেতে দেবে থেকে দেবে কেমন করে খেতে পাবে আল্লাহ বলছে আমি জানি কেউ জানে না আমি খেতে দেব আমি কেমন করে সাপকে খেতে দিই বিচুকে খেতে দিই বিড়ালকে খেতে দিই কুকুরকে খেতে দিই আর আমি আমার সৃষ্টির শ্রেষ্ঠকে খেতে দেবো না তাই হয় ছেলের সর্দি হলে মা ঠান্ডা জিনিস খেতে দেবে না ছেলের পায়খানা হলে মা আম খেতে দেবে না মা শত্রু নয় ছেলের ক্ষতি হবে তাই তাই আল্লাহ বলছে আমি যখন বুঝতে পারি খেলে তোর ক্ষতি হবে তখন আমি তোকে উপোস রাখি তখন রুটি আর গুড় দিই তখন তোর জন্য আমি হিসেবের খানা পাঠাই তোর ভালোর জন্য আমি যে তোর মাওলা আমি তোর ভালো মন্দ বুঝি বাবজিরা সোনারা আপনি ভুল বোঝেন আপনার ভুল ব্যাখ্যা হচ্ছে কতবার ব্যাখ্যা বিশ্বের দিয়ে বুঝিয়েছে মায়েরা বোনেরা পরের চামচ বাটি ঘরে থাকলে রাস্তাঘাটে নামিয়ে দাও ছেলেদের হাত দিয়ে পৌঁছে দাও চুরি করব না অন্যায় করব না মিথ্যা বলবো না ছেলে করতে দেবো না দেখুন আল্লাহ আপনার সাথ দেয় কিনা দেখুন আল্লাহ আপনার ওপরে রহমত আপনার কৃপা বর্ষণ করে কিনা আপনি যেটুকু রুটি চাটনি খাবেন মানসিক শান্তি পাবেন মানসিক শান্তি আল্লাহর সঙ্গে ভাব করে দেখুন বুকে কি বল পাবে মনে মনে নির্জনে শুয়ে শুয়ে গোপনে রাস্তাঘাটে আল্লাহর কাছে চান আপনি জানছেন তো পাওয়া যাবে না নাহলে রাস্তাঘাটে বাসে ট্রেনে আল্লাহ রুজিতে বরকত দিও আল্লাহ কামাই বরকত দিও আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ ছেলেটা ডাক্তারখানা নিচে ভালো করে দিও আল্লাহ হাত তুলতেও হবে না কিচ্ছু হবে না খালি মনে মনে চেয়ে যান জীবন ভর চেয়ে যান যতক্ষণ না শুয়ে ঘুম ধরবে তৎক্ষণ বলুন আল্লাহ ভালো রেখো আল্লাহ সুখে রেখো আল্লাহ ইমান দিও আল্লাহ সুখ দিও আল্লাহ খেতে দিও আল্লাহ পড়তে দিও তুমি ছাড়া কাকে বলবো বলো আল্লাহ কেউ শোনে নাই আর আপনি কথা বলছেন ঘরে কেউ নাই লোকে অবাক হয়ে যাবে লোকটা পাগল হয়ে গেছে দিয়ে এইরকম করে দিন কত দেখুন না আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহর কাছে চেয়ে সেই হাদিস শরীফ এসছে ওলামারা জানেন মানুষ যখন আল্লাহর কাছে চায় ডাইরেক্ট সঙ্গে সঙ্গে কবুল হয় তা যদি না হয় কিছুদিন পরে কবুল হয় তা যদি না হয় যা চাইছে অন্য জিনিস দেওয়া হয় তা যদি না হয় কেয়ামতের দিনে জীবনভর যত চেয়েছেন গুনে গুনে আল্লাহ সব ফেরত দেবে তারপরেও আমরা চাইতে পারি না তারপরেও আমরা আল্লাহর কাছে বা ওটা তো হয়ে গেল দোয়া হলো নিয়মের দোয়া তারপরে আপনার চাওয়ারটা সব চলে এসছে লোক নামাজ পনেরো মিনিট লেগেছে পাঁচ মিনিট চান আল্লাহ মেহিরবান আল্লাহ তুমি ছাড়া কাকে বলবো কালকে যাবো আল্লাহ আল্লাহ একবার বলে দেখুন না কাকুতিমিনি করে দেখুন না আপনার ছেলে যখন কাকুতিমিনি করে আপনার বুকটা কীরকম মুচুড়ে ওঠে মায়ের কাছে যখন তার ছেলে কান্নাকাটি করে বুকটা কীরকম মুচুড়ে ওঠে পারবে না থাকতে পারবে না থাকতে আহা হা বুক মুচুর উঠবে চোখে পানি বেরিয়ে যাবে তো আপনি যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে আল্লাহ আপনাকে রুজি দেবে আল্লাহ আপনাকে সুখে রাখবে আল্লাহ আপনাকে ভালো রাখবে একটু বুঝুন একটু ভাবুন একটু দেখুন দেখবেন কাজে লাগবে তাই আমি কোরআন শরীফের আয়ের দিয়ে গোড়া ধরেছি বাবা অনেক মানুষ এসছেন অনেক মানুষের কানে আমার শব্দ যাচ্ছে সবাই শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করুন যুক্তি তর্ক একটু বুঝুন আজ আছেন কাল থাকবেন না আজ আল্লাহ রেখেছে কাল থাকবে না পৃথিবীতে যদি কারু থাকার হতো আমাদের সময় আমরা যেটা চোখে দেখলাম জ্যোতিবাবু মরত না দশটা এশিয়া মহাদেশের ডাক্তার দেখছিল আর দোয়া ই কি ইমতিয়াজ ভাই দোয়া আর মহিবুল্লাহ ভাইয়ের দোয়া আব্দুল খালেক সাহেবের দোয়া আজহার সাহেবের দোয়া আর ফুলানে সাহেবের দোয়া বজলুর রহমান ভাইয়ের দোয়া আর লুৎফুর সাহেবের দোয়া শকুর সাহেবের দোয়া মনোমোহন এসে দোয়া করে গেল আপকে মঙ্গল চাহতে হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী এসে বলে গেল আপকা খৈরিয়ত চাহতে হ্যাঁ মমতা খালার মন যাচ্ছিল না যাচ্ছিল না আল্লাহ জানে সেও যে বললে আপকে লিয়ে হাম হায়াত দরাজ মানতে উদারে সোনিয়া এসে বললে আপকা সুস্থ কামনা করতে হ্যাঁ ফেরেস্তারা বলছে দাঁড়েল জাঁদের লোক দোয়া করছে তা তারা বললে আড়াল থেকে যে দোয়া করে যাও কাল মঙ্গলবারই নটাই বুঝতে পারবে করছে যা করে যাও দোয়াতে যদি কাজ হতো ওইরম লোকের দোয়া গো মিস যায় আর ওষুধে যদি কাজ হতো এশিয়া মহাদেশে দশটা ডাক্তার যারা জ্ঞানী গুণী শিখেলেন এইখান থেকে যে মৃত্যু অনিবার্য সত্য মরতেই হবে মলবি শকত তুমি আজ আছো কাল থাকবে না লোকে মরহুম বলে ডাকবে সাদা দাড়ি কালো হয়ে গেছে কালো দাড়ি সাদা হয়ে গেল লাল দাড়ি ভুলু হয়ে গেল দাঁত পড়ে গেল চোখ বলছে চশমা ডালে কাজ করব না এদিন আসছে সকলে রেডি হয়ে থাকুন মরণের পরে কাজে লাগবে পরেশগারি আর আমল নামাজ রোজা হজ্জাকাত তাকুয়া আলেম হওয়া হাফেজ হওয়া বুজুর্গ হওয়া মুক্তি হওয়া মহাদ্দিস হওয়া নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া অনেক লোকে মনে করে আমাদের এই ভুল ব্যাখ্যাগুলো বুঝলেন যে চাদর গায়ে দেবো চশমা পরবো আতর মাখবো রুমাল গায়ে দেবো শর্মা পরবো তসবি করবো সুবান আল্লাহ পরেজগার এটা ব্যাখ্যা লয় তো আপনি যদি গেঞ্জি গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে নামাজ পড়েন টুপি জোটে না জোটে আপনার আতর জীবনে না আমাকেন আপনি কিন্তু পরেশগার মোত্তাকি হোনার ভোরবেলায় উঠে লোকের কাজে চলে যান এশরাক পড়ার অবসর আপনার নাই মাঠে চলে গেছেন যে এশরাক পড়ছে চাষ পড়ছে আউয়াবিন পড়ছে তসবি তেলাওত চোখে শর্মা গায়ে রুমাল আতর তার থেকে পাঁচশো বছর আগে সেই গরিবটা জান্নাতে যাবে এটা বিশ্ব নবীর ফর্মুলা খালি তসবি রুমাল দেখালে হবে না ওটা আমরা যার আছে সে গায়ে দিবে যার নাই সে যেন মনে করে না আমার তসবি নাই রুমাল নাই আমি বোধহয় হওয়ার মতন হব নাই তোর আঙ্গুল আছে গুনেলে পাঁচশো বছর আগে জান্নাতে যাবি তাই গরিব তোমাকে যেখানে পাঁচশো বছর আগে যাবের কথা বলেছে এক সেকেন্ড আগে যদি যেতে পারো তুমি গোটা দুনিয়ার মধ্যে সুখী এবং ধনী পাঁচশো বছর পরে যাবে বড় লোক যার খাবারের চিন্তা নাই ফেকের নাই গাড়ি বাড়ি দিয়ে দিয়েছি মনে করছে কিনা মজাতে আছি যতই নামাজ রোজা হজ জাকাত করো গরিবের থেকে পরেজগার গরিবের থেকে পাঁচশো বছর পরে জান্নাতে যাবে তাই আলে মোলামা আল্লাহ তালা মেপে রুজি দিয়েছে কখনো চলে কখনো চলে না সাতশো আটশো হাজার বেতন আর ওদের তিরিশ হাজার টাকা তো আমাদের মাঝে মাঝে মনে মনে হয় আমাদের কি বাড়বে না চলে যাচ্ছে চালিয়ে দিচ্ছে ওরে বাবা হিসাব লাগবে না আর পাঁচশো বছর আগে ঢুকুবে সবাই যাবে সবাই যাক জান্নাতে আল্লাহ করে নেক সকলকে জান্নাতি বলুন আমিন সোম্মা আমিন কিন্তু আগু পেঁচু আছে ওপর নামও আছে <laughs> আলে মোলামা মহাদিস যারা কোরআন পড়ছে কোরআন পড়াচ্ছে এখানে আপনার থেকে <clears throat> আপনি কিসে বসতে দিয়েছেন আপনার ঘরকে গেছে আমি জানি না আপনি কেমন খাতির করছি জানি না কিন্তু জান্নাতে বলা হবে একটা করে আয়েত পড়ো আর এক একটা তলাতে চাপো ছ হাজার ছশো ছেষট্টি আয়েত <clears throat> ওয়ার্ল্ড টেস্ট কত তলা একশো পঁয়ত্রিশ তলা ওয়ার্ল্ড টেস্ট যেটা ধ্বংস হলো একশো পঁয়ত্রিশ তলা একশো পঁচিশ তলা একশো চল্লিশ তলা একশো ষাট তলা আর হাফিজ সাহেব যে বিল্ডিংটায় থাকবে কতলা ছ হাজার ছশো ছেষট্টি আয়ত একটা করে আয়ত পড়ো একটা করে তলায় চাপো ছ হাফেজের যে বিবি হবে মৌলবীর যে বিবি হবে নামাজের যে বিবি হবে যে বিবি হবে পরেজগার যে বিবি হবে সে খাদিজার মতো ভাগ্যবতী পৃথিবীতে যত নারী এসছে জজের বিটি ডিএম এর বিবি ম্যাস্টেডের বিবি মন্ত্রীর বিবি এম এল এর বিবি রাষ্ট্রপতির বিবি তার থেকে কোটি গুণ বেশি সম্মানী এবং ভাগ্যবতী হজরতে খাদিজা রাজিয়াল্লাহ তিনি হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের রূপিণী এইরকম বিধবা যারা ভাগ্যবতী হবে তারাই পৃথিবীর মধ্যে ভাগ্যবতী তাই মৌলবীর বিবি হাফেজের বিবি কারির বিবি মুক্তির বিবি নামাজির বিবি ভদ্রলোকদের বিবি তারা মনে মনে করো আমি আল্লাহর বিবি আমি পৃথিবীর মধ্যে একজন সুখী এবং সম্মানী কারো গাড়ি বাড়ির দিকে দেখো না কারো ট্যাক্সি মারুতির দিকে লক্ষ্য দিও না আল্লাহ নবী বলছেন যে উপরের দিকে চেয়েও না নিচের দিকে গরিব গুরবুকে দেখো যারা কলকাতায় রাস্তায় গড়াগড়ি যায় যাদের মুখটা সাতটা মুখ যারা কান দিয়ে খায় যাদের আপনার দিকে পা দুটো নাই হাঁটু পর্যন্ত আল্লাহ বলছে তাদেরকে দেখো আর ছুটে যে এসে দায়ী পড়ে বলো সুভান রব্বিয়াল আলা কি আকৃতি দান করেছো কি সুখ ও স্বাচ্ছন্দ্য আল্লাহ নবী সাহাবাদিকে বললেন কেয়ামতের দিনে তোমাদিকে তোমাদের আল্লাহ নিয়ামতের হিসাব দিতে হবে বলে ইয়ারসুল্লাহ সারাদিন তিন দিন দুদিন খেতে পাই না একটা খেজুর কোনোদিন জোটে কোনোদিন জোটে না আমাদেরকে হিসাব লাগবে আল্লাহ নবী বললে ভালো করে পোষাব হয় না বলি আরসুল্লাহ বলে এটাও আল্লাহর নিয়ামত এটারও হিসাব দিতে হবে পেশাব আটকে গেলে রক্ত বেরিয়ে যাবে পেশাব পার হবে না আর এত জোরে আপনি গাংড়াবেন গরু অত জোরে চিল্লায় না আল্লাহ বলছে পেশাব হওয়াটাও আমার রহমত দেখবে পেশাব আটকিয়ে দিয়ে দেখাবো মজা ভিলর গেলেও পেশাব খুলবে না আর ডাক্তারিতে যদি সব হতো বাবা তাহলে ডাক্তার মরতো না ডাক্তার খানাই ডাক্তার মরছে এইরকমভাবে ইঞ্জেকশন হাতে করে ডাক্তার মারা যাচ্ছে একজনকে দেবো মনে করেছি আর আমি অধিকাংশ ডাক্তার দিকে দেখেছি বুঝলেন প্রায় বলে আমি খুব ভালো ডাক্তার স্পেশালিস্ট এমনি করছি বুঝলেন হাফ হাফ হাফ মানে এজমান রুগী বলছি এমআই হেমাপতি ভালো ডাক্তার তিনশো টাকা ফি আমি ও যে এমন রুগী হাফ তো ডাক্তারিতে যদি সব কিছু হতো তা সে ফু কেন তার মানে আমি একবার ওয়াজ করলে বুঝলেন আমার দোকানে বোম্বান তালা বলে একটা সোতা বলে একটা মাজার আছে বুঝলেন সোতা সেখানে একটা পুকুর আছে সেখানে তিরিশে পহেলা মাঘ সবাই ডুব মারে শেষকালে পানি না মেলে পাঁকে গড়াগড়ি যায় কাদা মেখে ঘর যায় খোস খুঁজলি হবে না বলে তা আমার মনে মনে হচ্ছে যারা কাদা মাখছে তাদের খোস খুঁজলি বাদ যাবে না তো সেই কেনে একজনা খাদেম থাকতো বুঝলেন এখন মারা গেছেন অন্যজনা খাদেম তার হাতে এরকম একটা ঘোড়ার নেজের মতন থাকতো কলকাতায় পাওয়া যায় দেখবেন কিনতে ওই রওজায় থাকে তারপর সে সত্য পীর করলে আমরা ছোটবেলায় সত্যপীর দেখেছি তো তো সেই ঘোড়ার ন্যাচটা বুঝলেন রওজায় কেউ মানসিক করে গেলে বাতাসা করে ওই আপনার দিকে বাতাসা খইচুর আর দুটো কলকে ফুল নিজে নামিয়ে দিলে মানত তখন সে সেই সেই ঝান্ডাটা মাথায় ঘুরিয়ে দিলে রোগ বালা মুসিবত কিচ্ছু হবে না কিন্তু খাদেমের জ্বর এই যে ভান করে হাসপাতালে দাঁড়িয়ে আছে হাসপাতালে কেন একজন লোক জিজ্ঞেস করেছে হজরত আপনি এখানে এসেছেন আপনার সেই বলে ওটা ঘরের ছাঁটা তো কাজ হয় না পরের মাথায় দিলে কাজ হয় ঘোড়ার ল্যান্স তবু মাতসের বুদ্ধি খুলছে না যে হাত গুনে যদি কেউ কারো উপকার করে ভালো মন্দ বলতে পারত তো সে বেটাকে প্ল্যাটফর্মে রোদে বসে ওয়া করতে হতো কেন হাত গুনে বুঝলি তো আজকে আমার কপালে বিরিয়ানি নাই হাত গুনে বুঝলি তো আজকে মাছ রাঁধা আসছে সে রোদে বসে আছে কেন দুটো টাকা ফেলে হোটেলে খাবে আর লোকের হাত গুনে বলছে তোর বউ মরে যাবে তোর চাচি চলে যাবে তুই জমি পেয়ে যাবি তোর মামা মরে যাবে টাকা লাগবে না খালি আংটিটা দাও হাত গুনার টাকা লাগবে না আংটি হাকিক জমরজত লুলু মারজান এই পাথরটা পড়লে দাগটা ক্ষয় হয়ে যাবে তোর বউ মরবে না শালা পাথরের আংটি পড়লে যদি হাত ক্ষয় হয়ে বউ মরতো না তো চারটা পাঁচটা আংটি সে পরে নিত বিরিয়ানি খেত বলছে আমার পাথরে কাজ করে না তোর কাজ করবে ঘরের পাথর বলে আর কাজ করে না এক থলি পাথর বুকে করে নিয়ে শুয়ে থাকা ভাত খাবি বিরিয়ানি খাবি বলছে না পাথর বেজলে তোর কাজ হবে আমার হবে না আমার খালি টাকা দে তো আমার কাজ হবে তারপরে মানুষকে বুঝান মানুষ বুঝতে পারে না তা না হলে ফেরাউনের ঘরে যারা গণৎকার প্রত্যেক রাজার আছে মনমোহনেরও আছে সোনিয়ারও আছে হাত গুনে যারা বলে ভবিষ্যৎ কি হচ্ছে আগামী ভোটে কি হবে এটা প্রত্যেক রাজাদের আছে রাজারা বোকা হয়তো প্রায় তো ফেরাউনে ছিল ফেরাউনের গণৎকার বললে মিশর একটা ছেলে হবে তোমার শত্রু হবে তাকে শেষ করে দাও ফেরাউন বললে এক কাজ করে এবছরে যত ছেলে হবে দু সালে সব মেরে দাও বিড়ি ছেলে ছেড়ে দাও ফর্মুলা ছেড়ে দিলে মুসা আলাহিসাল্লাম জন্মে গেল আল্লাহ ওই করলেন তোমার বেটাকে দরিয়াই ফেলে দাও কান্নাকাটি করো না বুকে পাথর বাঁধো আমি তোমার বেটাকে তোমার কোলে ফিরে দেবো আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না সুরা কাশাস কুড়ি পাড়া আর মুসার বোনকে মুসার মা বললে দরিয়ার কিনারায় কিনারায় যাবে বাক্সটা লক্ষ্য রাখবে মুসা কোন দিকে যাচ্ছে কেউ যেন জানতে না পারে তুই যাবি আর কোনো কোনো আর চোখে চোখে দেখতে দেখতে যাবি বাক্স যাচ্ছে মশার বোন হেঁটে হেঁটে যাচ্ছে মশার মা বুকে পাথর বেঁধে বসে আছে মিলিটারি ঘুরছে সিবিআই ঘুরছে কিন্তু কাঁদে নাই কাজে কাজে ওর ঘরে কোনো বিপদ নাই কান্নাকাটি গুলো বলে কি হয়েছে বল কি হলো কানাকানি বল ছেলে মরে গেছে চুপচাপ আল্লাহ বলছে তার বুককে যদি শক্ত করে মজবুত করে বেঁধে না দিতাম কান্নাকাটির কারণে হয়তো জেনে নিত সিবিআই দপ্তর দিয়ে মুসার মায়ের তত্ত্বটা জেনে নিয়ে মুসার বাক্সটা জেনে নিত মুসা ভেসে যখন চলে গেল দরিয়ায় ফেরাউনের বাড়ির সোজাসুজি ফেরাউনের মন্ত্রী হামান ফেরাউন এবং আসিয়া সেদিনে সেই ঘাটে বেড়াতে গেছে ধরুন ঘুরতে গেছে কাজে গেছে বাক্স কাজকে তুললো বাক্সের ভেতরে ফুটফুটে ছেলে ফেরাউন আর চোখে চোখে চাইতে লাগলো আসিয়া বললে বিদেশ থেকে ভেসে আসছে এই ছেলে সে ছেলে লয় ঘর নিয়ে চলো আমরা হয় বড় করে নিজেদের ছেলে করে নেবো ছেলে নাই আর তা নাহলে বেশি দামে বেচে দেবো তখন ছেলে বিক্রি হতো হামান বললে দারুণ সুন্দর কথা ছেলে ফুটফুটে ছেলে ফেরাউনের কুলে বাবারে সোনারে লালরে হামানের কোলে তারপরে যারা হাত গুনে বলেছে মিশরে ছেলে জন্মাবে ফেরাউনের হবে তারা কোলে নিচ্ছে রাজবাড়ির ছেলে হালালের ঘরে দুলাল সোনারে লাল রে বাচুর রে একদিন ফেরাউন ওইরকম করছে বাচুর রে সোনারে আর দিয়েছে কান মতো চেপে ধাই করে একটা চাপড় রে তখন ফেরাউনের মনে মনে যে সালার চাপড়টা খুব শক্ত পড়া সেই মালটা বটে দেখা যাও বলে চেয়েছি ছোট ছেলে এমন করো না বলে এই পরীক্ষা করবো চাপড় খুব কড়া চাপড় মনে হচ্ছে সেই মালটা বটে বোধ এখন আমি যেটা বলতে চাইছি কি বুঝলে আমি বলতে চাইছি সেই যে গণৎকাররা হাত গুনে মিশরে ফেরাউনে আপনার মুসার জন্মের আগে সেই সেই লক্ষ্যটা আমাকে কোলে নিচ্ছে তবু জানতে পারে না এই মালটা সেই মালটা তারপরেও লোকে চোখ খুলবে না এটা কোরআন আল্লাহ কোরআনের মাধ্যমে বলছে বিশ্বের মানুষ গণৎকারদের সততা চেনে লাও যারা জন্মাবর আগে আঙুল গুনে বলে দিয়েছে মিশর একটা ছেলে জন্মাবে তোমার শত্রু হবে সেই ছেলেটা কোলে করেও বলতে পারছে না এইটা সেইটা জাদুঘররাও কোলে নিয়েছে ফেরাউনও কোলে নিয়েছে আসিয়াও কোলে নিয়েছে তারপরে মুসা যখন বেশ বলিষ্ঠ বলিয়ান এই মানে সতেরো আঠারো বছর তাল বিলিমের মতন বেশ সুস্থ সবল আর আপনার দিকে দারুণ হয়েছে ফুটফুটে চাঁদের মতো একদিন ভর্তি দুপুর বেলায় দুপুর বেলায় সবাই যখন দরজা লাগিয়ে শুয়ে যায় সেই সময় বাড়ির বাইরে আচ্ছা যারা খেতে বাকি শুয়ে পড়ে আড়াইটা তিনটের সময় বেড়ে গ্রীষ্মকালে ওইরকম সবাই শুয়ে গেছে মুসালাই সাল্লাম বাড়ির বাইরে বাইরে বেরিয়ে যেয়ে দেখছে দুটো লোকে মারামারি করছে একটা সিপ্তি আর একটা কিপ্তি একটা মুসার দলে একটা ফেরাউনের দলে ভেতরে ভেতরে অনেক লোক মুসার ওপরে দিকে ভালোবাসা বিশ্বাস তো যে মুসার দলের লোক সে বলছে দেখছেন আমাকে মারছে আপনি একটু সাহায্য করবেন না মুসা আলাই সাল্লাম চিল্লাতে চিল্লাতে গেল কাজকে যেই ফেরাউনের দলের লোকটাকে ফকাজা ফকাজা আলাই এক চড় মেরে দিয়েছে আর মরে গেছে বলছে আল্লাহ আমি তো মারার ইচ্ছা করে মারি না আমি জুলুম করেছি আমার নবসর উপর আল্লাহ মাফ করে দাও আর কখনো এরকম করবো না আল্লাহ বলে মাফ করে দিলাম যা তো তুই ইচ্ছা করে মারি নাই চাপড়ি দিয়েছি মরে গেছে যা তাই হলো যা ও আমরা মশা চলে গেল আর যার জন্য চাপড় মেরিল সে অন্যদিকে চলে গেল আর উপরে রইল মরাটা কেউ জানে না কে মেরেছে সব লোক যখন উঠলো তাকে গাপতি দিলে আর করলে যা হলো যেটা নিয়ে চলে গেল কিন্তু কেউ কিছু জানে না তারপরের দিনে আবার মুসা আলাইসাল্লাম বেরিয়েছে আর সেই লোকটার সঙ্গে আবার আর একটা লোকের মারামারি আজকে আবার এই লোকটা বলছে আপনি একটু লক্ষ্য করুন তখন মুসা আলাইসাল্লাম দূর থেকেই নিজের লোকটাকে ধমকাচ্ছে তুমি কালকে মারামারি করছিলে আবার আজকে মারামারি করছো তুমি ভালো লোক তো সে মনে মনে করছে সালা আজকে আমাকে চাপড়িয়ে দিবে ওকে ধমকাচ্ছে কিন্তু কোরআন বলছে মুসা আলি সাল্লাম ধমকাচ্ছে তাকে কিন্তু মনে মনে করেছে আমাদের দুজনার শত্রুকে মারব তার মানে ওই টোকটাকে মারবে কিন্তু ই ধুমকানো দেখে মনে করছে আজকে আমাকে চাপড়িয়ে দিবে কালকে ও মরে গেছে আজকে আমি মরে যাবো তখন ও বলে ফেলছে যে তুমি খালি ধমকা ধুমকি করছো কালকে যেমন একজনকে চাপনি মেরে দিয়েছো আমাকে মেরে দিবে নাকি তখন এই লোকটা জানতে পারে জোর সালা তাহলে কালকে লোক মারা লোকটা তো এই জানাজানি হয়ে গেল তারপরে কোরআন বলছে একজনা লোক দৌড়তে দৌড়তে মদিনা মদিনা মানে শহর মদিনা মানে মদিনা লয় মদিনার নাম ইয়াসরাব মদিনাতুন নবী সাল্লাল্লাহু সাল্লাম মানে মদিনা নগরী কিন্তু মদিনার আসল মানে হচ্ছে মদিনা মানে নগর শহর টাউন তো বলছে যে মদিনা মানে শহরের মিশরের কিনারা থেকে একজন ছুটতে ছুটতে এলো এসে বললো ইয়া তামের উনাবিক তোমার ব্যাপার লোকরা পরামর্শ করছে ইয়াক তু লোক তোমাকে হত্যা করে দিবে লোকে জানতে পেরে গেছি তুমি লোক বেড়েছো ফাঁকরুজ তুমি এখান থেকে বেরিয়ে পালিয়ে যাও তিনি বেরিয়ে পালিয়ে গেলেন ছুটছেন মুসা আলাই সাল্লাম পেছন দিকে ঘুরে চেয়ে দেখেন নাই তারপরে যে এক জায়গায় পৌঁছলেন মাদায়নে সেখানে পৌঁছলেন যেখানে সেখানে অনেক বাগালে তাদের ছাগলকে পানি পান করাচ্ছে একটা কুঁয়োর পাথর ঠেলে দশ বারো জনে মিলে ঠেলে দিলে যে কুঁয়োটার মুখ পর্যন্ত পানি সেটাই পানি পান করাচ্ছে তারপরে পাথরটা বন্ধ করে দিলে আর দুটি বিটি ছেলেও ছাগল চড়াচ্ছে তারা এক ধারে দাঁড়িয়ে আছে বাগালগুলো যখন চলে গেল তখন মুসা আলাইসাল্লাম যে হাতের এইখানটা লাগিয়ে পাথরটা ঠেলে দিয়ে সরিয়ে দিলে বারোটা বাগালে যেটা সরাইলো মুসা আলাইসাল্লাম একাই পাথরটা সরিয়ে দিয়ে মেয়ে ছেলে দুটো ছাগলে পানি পান করিয়ে দিলে তারপরে মেয়ে ছেলে দুটোকে মুসাল সাল্লাম বললে তোমরা ছাগল চড়াতে এসছো কেন তো মেয়ে দুটো বুদ্ধিমতী তারা উত্তর দিল যে আমাদের কোনো ভাই নাই আবু না শেখুন কবির আমাদের বাপ অত্যন্ত বৃদ্ধ দিয়ে তারপরে মেয়ে দুটি ছাগল নিয়ে চলে গেল মুসা আলাই সাল্লাম গাছের গোড়ায় বসে দোয়া করছেন হে আল্লাহ আমি ফকির আমি মোহতাজ তুমি এখন আমার যা সাহায্য করবে আমি তারই মুখাপেক্ষী এই বলে উনি বসে রইলেন আর এই দোয়া শেষ হয়েছে সোহেব আলাহ সাল্লামে একটা বিটি যারা ছাগল ছিল যে দুটো মেয়ে একটা বিটি চলে এসেছে লজ্জিত অবস্থায় হাঁটতে হাঁটতে কোরআনের শব্দ আছে এস্তে ইয়ান লজ্জাবনত অবস্থায় ঘুমটা টেনে লজ্জার সাথে তো মেয়েরা বাইরে বেরুলে লজ্জার সাথে যেন যায় তারা যে লজ্জাবতী তারা যে নারী তা যেন তাদের চালচলনে প্রমাণ হয় পুরুষের মতো চালচলন হবে না পুরুষের মতো বিনা চাদরে থাকবে না মুখ খোলা থাকবে না নানা রকম ধরনের বেল্ললাপনা করবে না তারা যে নারী তাদের সমীহে আচরণে চালে চলনে কন্ট্রাক্টারকে পয়সা দিলে ঘূর্ণাটা এরকম করে ধরে আলোক করে বাঁ হাত বা ডান হাত বাড়িয়ে পয়সাটা দিয়ে দিবে আজকালকার মেয়েরা কন্ট্রাক্টরের কোন পয়সা দেয় চার টাকা ভাড়া তিন টাকা বলে তিন টাকা হবে না খেলা বলে হ্যাঁ হবে না কুকুর বেটা পরশু গেল ওর বাপের বাস লেগে গেল ঝামেলা খালা দিলে হয়তো কন্ট্রাক্টার কান মতো এক চাপড়তে কন্ট্রাক্টার ছেড়ে দিবে খালাকে এক চাপড় দিবে না খালার উচিত কি একবারে অন্যদিকে মুখ করে পয়সা ফেলে দেওয়া চার টাকা চার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা তার সঙ্গে কোনো কথা নাই সারাদিন কন্ট্রাক্টরের সাথে কথা বলছে চার টাকা তিন টাকা চার টাকা তিন টাকা লিবি না লিবি না দিবি না দেবো না তার সঙ্গে কিসের কথা সে কোথাকার নারী নারীর মতো বাসে উঠবে খুব আস্তে করে উপায় নাই তাই যেতে হচ্ছে মা পড়ে আছে তাই যাচ্ছি নিরুপায় হয়ে আস্তে করে উঠবে আস্তে করে সিট পেলে কিনারায় নিজেদের দিকে বসবে কেউ নেমে গেলে বসবে কিন্তু সে চাপা আলাদা একদিন আমি ভাষা বলে দাঁড়িয়েছি বলে একটা মেয়ে কোনো মেয়ের আমাকে বেঁচেই দিলে দিয়ে পড়লো এমনি করে অনেক আমাকে পড়লো আমি সারা পশ্চিমবাংলা খুঁজছি তাহলে অন্য লোককে তো মারে মারা মানে কি কোনো করে ঠেলে দিলে দিয়ে পড়লো সে চেয়ে দেখলে না ভাসুরকে মারছে না শ্বশুরকে মারছে যে গো হের বলবি কিন্তু আমি যখন এটা ওয়াজ করছি এখন এটা কি বলছে মারা মায়ের মতো হবে আসতে চাপবে লোকে আগে চাপিয়ে দেবে মা শশ ব্যস্ত হবে মা আপনি চলো চাপুন লোকে জায়গা দেবে কোনো মারামারি অন্যায় বেল্লাপনা জিন্সের প্যান্ট টাইট গেঞ্জি বেপর্দা পেট পিট বার করা আর ফের দোয়া করলে কবুল হবে যাদের বিবিরা পেট পিট বার করে ঘরে পর বেপরসা আপনার দিকে যেখানে সেখানে ঘরে মেলায় ওরসে মাদার লাশ দেখতে চলে যায় তাদের স্বামীরা যদি তাদেরকে বাধা না দেয় তাদেরকে স্নেহ করে না বোঝায় তাদেরকে পর্দার কথা না বলে তাদেরকে শরীয়তের পরিভাষায় নবীজি বলেছেন দেয়ুস মহাজনটলির দালাল তার স্বামীরা যারা তার বিবিকে পর্দায় রাখতে চায় না অনুরোধ করুন বোঝান এটা তোমার চলবে না এখানে তোমার যাওয়া চলবে না এখানে যেয়ে না যেমন মেয়েদের মাইয়ের ঘর যাওয়া আমার ওই শেরেক বেদাতকে জানুন বেচুন তিন চারখানা আছে সব দিয়ে দিয়েছি তো মেয়েদের মাইয়ের ঘর যাওয়া আত্মীয় স্বজন গুরুত্বপূর্ণ কেউ মারা গেলে যাবে মা মলে যাবে বোন মলে যাবে যাওয়ার মতো যাবে সেখানে গিয়ে ছেলে ফেলে দিকে বোন বোন পোহলে সান্ত্বনা দেবে ভাই পোহলে সান্ত্বনা দেবে তার জন্য আপনার ব্যবস্থাপনা নেবে তার গোসলের ব্যবস্থা করবে কেঁদে কেটে চুল ছিঁড়ে এসব নেই আর আত্মীয় স্বজন কে মরেছে না মরেছে সবাই মিলে যে জ্বর হওয়ার কোনো যুক্তি নাই মেয়ে ছেলেরা মরা ঘরে বিয়ে করে এই সিজনে পরশু দিনকার পেপারে দেখলাম আপনার আত্মহত্যা করেছে ছেলেটা ছেলেটা আপনার থেকে ওই বিয়ের প্যান্ডেলে প্যান্ডেলে ফটো তুলতো বিয়ে বাড়িতে এখন তো সব আপনার থেকে ওই কি বিয়ে বলে ওগুলোকে ক্যাটারিং সিস্টেম ক্যাটারিং তাহলে আমাকে মুখস্থ করতে এক মাস লাগলো গো ক্যাটারিং আর লজে বিয়ে পড়ানো কুসুম গ্রামের বিয়ে নবদ্বীপের লজে ঘরে হবে না খামারে প্যান্ডেল চলবে না কেন তার বাপের জানাজার খাট বয়েছে যারা তার বাপের কবর কেটেছে যারা তার মায়ের খাট বয়েছে যারা তারা তোমার বেটার বিয়েটা খাবার আশা রাখে না তুমি লজে বিয়ে দিচ্ছ কলকাতায় ডিএম এর দাওয়াত ম্যাজিস্ট্রেটের দাওয়াত প্রধানের দাওত বড়বাবুর দাওত হাসিম আব্দুল হালিমের দাওয়াত মনসুর হাবিবুল্লাহ দাওয়াত আর তোমার গায়ের পাঁচু আর হারু আর ধনু আর মনু যারা কবর কাটে যারা খাট বয় যারা তোমার বিপদেশে তোমার ঘরের দরজায় দাঁড়ায় রাত্রি অন্ধকারে গাড়ি পাওনায় খাটে করে তোমার বিটিকে হাসপাতাল নিয়ে যায় তারা তোমার বেটার বিয়ের খানাটা খেতে চাইছে এটা তোমার মনে নাই লজে বিয়ে পড়াচ্ছ গায়ে করতে পারো নাই ক্যাটারিং সিস্টেম ক্যাটারিং বিআইকে একখান্ডা গোস্ত একটা রসগোল্লা তো চোখ মেরে বিআই বলছে ওটা আমার বিয়াই তো বললে নেই চলে গা ক্যাটারিং আর দিবে না ক্যাটারিং কিন্তু আপনি যদি আনক্যাটারিং হতেন বিয়ের জন্য চারটা রসগোল্লা দুটো মুরগি বিয়াইকে ছাগলের মাথা দাও বিয়ের সাথে আমি বসবো আরে ওকে দাও দুলাভাইকে দাও ইনি বেশি খায় একে দাও কিন্তু ক্যাটারিং একটি পাবি পরে দেখা যায় তা হয় তা হবে চান্স লব ক্যাটারিং এ ভালোবাসা নষ্ট হয়ে যাবে সম্মান নষ্ট হয়ে যাবে স্নেহ ভালোবাসা থাকবে না প্রেম প্রীতি নষ্ট হয়ে যাবে বেঁচে গেলে তারা নিয়ে চলে যাবে আমাদের একজন ধনীর ছেলের বিয়ে হলো পার প্লেট পাঁচশো টাকা দায়িত্ব দিয়ে দিয়েছে সাড়ে সাত লাখ টাকা তেরোশো লোক খাবে পাঁচ তারং পঁয়ষট্টি ছ লাখ পঞ্চাশ হাজার টাকা তারা যদি একশো টাকার খায় চারশো টাকা তার লাভ ক্যাটারিং সিস্টেম খাবি খা না খাবি না খা কেন গায়েন চাচাকে নিয়ে খালুকে নিয়ে ফুপাকে নিয়ে খানা তৈরি করা গেল না সুন্দর করে খাওয়ানো গেল না তিন লাখ টাকায় হয়ে যেত এক লাখ টাকায় হয়ে যেত পাঁচ লাখ টাকা গরিব দিকে দান করলে বেটা সুখী হতো বৌমা সুখী হতো নে কাউলাদ হতো গরিবরা দোয়া দিত চারটা জুকারে নিল বাইশ হাজার টাকা চারটা জুকারে কত বাইশ হাজার ওই এক ঘন্টা খালি তাদের সামনে একটু ঘোরাফেরা করবে ইয়ার কি ফাইসামি করবে বাইশ হাজার টাকা বাবজিরা সোনার আল্লাহ কোরআন এসে বলে দিলে ফজুল খরচি চলবে না কত রকমের অন্যায় অত্যাচার অবিচার তাই মায়ের দিকে লজ্জাবনত অবস্থায় বাইরে বার হতে হবে সবাই আপনার দিকে এই ব্যবস্থাটা করবো ঘরে যেয়ে বলবো বোনকে মাকে তোমাদের লজ্জা সরব মেয়েরা মেয়েদের মতো কথাবার্তা বলবে চলবে সে যে একটু লজ্জা পাচ্ছে এটা যেন প্রমাণ হয় মরদের মতো এসে ঠাড়ো হয়ে দাঁড়াবে না কথাবার্তা বলতে গেলে বেটার সাথে বলুক ভাইয়ের সাথেই বলুক আর কারোর সাথেই বলুক ডাক্তারের সাথেই বলুক একটু লজ্জাপনত অবস্থায় ডাক্তার বুঝুক যে এটা মা মুসলমানের মা বেল্ললাপনা চলবে না অন্যায় অত্যাচার চলবে না দুর্নীতি চলবে না তো এই ক্যাটারিংটা কেন বলছিলাম একটা ছেলে ফটো তুলে তো সে একটা বিয়ে বাড়িতে ফটো তুলতে যে একটা মেয়ের সঙ্গে পরিচয় পরিচয় থেকে ফোন ফোন থেকে প্রেম প্রেম থেকে ভালোবাসা ভালোবাসা থেকে বিয়ে একজন মুসলিম একজন অমুসলিম আত্মহত্যা লাস্ট ফিনিশিং ফটো তুলতে যে ভাব ভালোবাসা এখন আবার বলছে মেয়ে বোরে তার মরদ বোরে কবে বেটা ছেলেরা ওইখানেই তো হয়ে গেল আই লাভ ইউ কামের রসগোল্লা দিতে দিতে ফসগোল্লা তারপরে বিয়ে পড়াতে পড়াতে দেখছে অমুক জোনা নাই খোঁজ খোঁজ বলে দার্জিলিং লে রসগোল্লা খাবি না ল্যাংচা খাবি দেখ এবারে ক্যাটারিং সিস্টেম মরদ রাখো হবে আমার একটা বিয়ে বাড়িতে দাওয়াত ছিল বুঝলেন আমি কানাশালে খেতে গেছি হেডমোল সাহেবের দাওয়াত চারটিখানি কথা খাচ্ছি আমি আছি আরো তিনজন আছে দশ বারোটা মেয়ে ফের বের করে ঢুকে গেল আমরা বললাম গেট দিয়ে বেরোবি কি অত মেয়ে ঢুকছে আমাকে বাঁশের তলা দিয়ে বার করে দিয়েছে বুঝলে ভিড়টা খোঁচে লেগেছে আর বেরোনো হচ্ছে না আমি বাইরে একজনে বললাম ধর ভাই টেনে লে ভাই মানে তিরপলটা একটু তুলে তলা দিয়ে পার করে দিচ্ছে গেটে মাল ঢুকে গেছে মেয়েরা ঢুকে গেছে আর রাস্তা নাই গেট দিয়ে বেরোবার তখন আমার আবু হরার হাদিস মনে পড়লো যে একবার আল্লাহ নবী বসে থাকতে থাকতে বাইরে চলে গিয়েছিলেন অনেক দেরি হওয়াতে সে পাঁচিলের ফোঁকর দিয়ে আপনার দিকে পানি বেরোয় দিকে আবু হরার আপনার দিকে সেই দিকে গুঁড়ি মেরে ঢুকেছিলেন তো আমি হেড মৌলবি গুঁড়ি মেরে যখন বেরোচ্ছি লোকে হাসছে যে এই দিকে বেরোচ্ছি কেন এমন ভেতরে মান ঢুকে গিয়েছে আমরা খেতে খেতে তেরো চোদ্দটা মেয়ে ঢুকে গেল পালাবি না যাবি থাক দেখ খাওয়া হোক যাবো না ছবি হোক পুরুষ আর নারী একটা প্যান্ডেলে খাবে কি পুরুষ নারীকে খাবে কি খুব ভালো করে সাবধান হয়ে চলুন এগুলো আপনার দিকে চলছে তো বলছে ইস্তেহিয়ান কোরআনের শব্দ খুব লজ্জাবনত অবস্থায় হাঁটতে হাঁটতে এসে বলল ইয়াদু কাবিকা আমার আব্বাজান আপনাকে ডেকেছে আজরা মা সাকাই তালেদা বিনিময় দেওয়ার জন্য আপনি আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন বলে চলো ও তো অপেক্ষা দিয়েছিল যে কার ঘরে যাব কোথা নাস্তা পাবো দোয়া করেছিল বলে চলো তো তফসিলের কেতাব আছে মুসা আলাই সাল্লাম পিছনে আর আপনার থেকে ওনার মেয়ের সামনে কেন উনি ছিলেন পেছনে মেয়েটা আর মুসা সামনে মেয়েটা সামনে আর মুসা পেছনে তো মুসা আলাই সাল্লাম বললেন তুমি পেছনে এসো তুমি বলে দিবে ডায়ে বাঁয়ে হতে হলে তুমি পেছনে চলো এখান থেকে মেয়েটা জানতে পারলে বুদ্ধিমতী মেয়ে যে লোকটা আমানতদার তফসিলের কেতাব আছে উড়নাটা পাতলুনটা এইরকম ভাবে উড়ে যাচ্ছিল বলে অথবা যে কোনো কাপড় লেপটানো ছিল এই জায়গাটা মুসা আলাইসাল্লামের চোখে পড়ছিল তাতে মুসা আলি সাল্লাম বললে তুমি পিছনে এসো কোথাও ডাঁয়ে বাঁয়ে হতে হলে বলে দিও ঘরে পৌঁছালো বাপ তাকে আপনার তার সঙ্গে কথা বলছে তা করতে করতে একটা মেয়ে কানে কানে বললো আব্বাসান একে আমাদের ঘরে কাজের লোক রেখে দেন আমরা মনেই বলি গলসিতে আপনারা কি বলেন এখানে কিসের না মুনিশ যে কাজ করে ঘরেতে মুনিশ মুনিশ চাকর তো বলে আমাদের ঘরে মুনি রেখে দাও বলে কেন কোরআনে দুটো গুণ বলেছে মুনিশের আমানতদার শক্তিশালী মুনিশের দুটো গুণ দেখবেন আমানতদার শক্তিশালী আমানতদার কেন পনেরো কেজি খোল দিয়েছেন বিস্তালায় দিতে নিজের বিস্তারায় দশ কেজি আপনার বিস্তারায় পাঁচ কেজি কোনো দিন পরে বীজ কটা পারা বলে কি ব্যাপারে বলে খোলটা চুয়ে গেল ভালো ছিল না আমানোদ্দার লয় সেই কারণে আমানতদার বউ বিটির কোনো ক্ষতি হবে না আর আপনার মালের ক্ষতি করবে না গোয়ালের দুধ চার কেজি দেয় দেড় কেজি ভোরবেলায় দুই বেছে দিয়েছে বলছে বাছুরি খেয়ে নিল আজকে দুধ দেয় নাই আমানতদার নয় আমানতদার আর শক্তিশালী কাজ যখন করবে মারাত্মক করবে এই দুটো গুণই তার মধ্যে ছিল সোহেব আল্লাহ বিটি যখন বাপের কানে কানে বললো আব্বাজান একে আমাদের ঘরে মুনি দেখেলেন তখন আব্বাজান তিনি পয়গম্বর সোয়েব নবী তিনি বললেন আমি আমার দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো তুমি আট বৎসর আমার ছাগল চড়িয়ে দিবে এটা দিন মহর দশ বৎসর যদি চড়িয়ে দাও ভালো কথা তারপরে তুমি আমাকে পাবে ভদ্রলোক তুমি আমার কাজ করে দেখো ছাগল চড়িয়ে দাও আমার একটা সবাই যারা ভিনগ্রাম খেতে বাকি আছেন একটু দয়া করে খেয়ে নেবেন রাত হয়ে যাচ্ছে যারা ভিনগ্রাম সবাই যারা বাকি আছেন হ্যাঁ যারা বাবা ওনারা কতক্ষণ বসে থাকবেন আল্লাহ ওনাদিকেও তো রাত জাগাচ্ছে আপনারা যারা খান নাই খেয়েলেন কথা চলছে তো আপনার দিকে কথা চলবে তারপরে উনি আপনার দিকে বিয়ে দিয়ে দিলেন আপনার দিকে মুসা আলাই সাল্লামের সঙ্গে মুসা আলাই সাল্লাম দশ বৎসর ছাগল চড়িয়ে বিবিকে সাথে করে আনছেন তারপরে আরও ডিটেলস বিস্তারিত ঘটনা আছে আমি শুধু আপনার দিকে এই গণৎকারের ঘটনা বলতে যেয়ে মুসা আলাই সাল্লামের ঘটনাটা এসে গেল তো বলছিলাম বাবজিরা সোনারা লাল রামার বুনিরা আমার জন্য আপনারা দোয়া করুন আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে পরেশগারি দেখ বলো ইনশাল্লাহ পরেজগার হব মোত্তাকি হব আল্লাহওয়ালা হব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দেখ আল্লাহ নবীর সুন্নতকে আগড়ে ধরব আল্লাহর সঙ্গে যদি ভাব করতে চান সুন্নতকে আগড়ে ধরব যদি আপনার থেকে আলজেমু সন্না তালজেম দৌলা তোমরা যদি সুন্নতকে মজবুতির সাথে ধরো দৌলত তোমাদের পিছনেতে ছুটে বেড়াবে পায়ের গোড়াই গোড়াই ঘটবে এবার দৌলতের তো প্রয়োজন নাই সুখের প্রয়োজন স্বাচ্ছন্দ্যের প্রয়োজন আরামের প্রয়োজন আল্লাহ আমাদেরকে শান্তি দেখ আরাম দেখ সুখ দেখ আমরা ভালো থাকি দিনদারি পরেশগারির চাতে সলি সেরেক করব না বেদাত করব না কুপরি করব না মাতাল্লাদ চলবে না আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি খবরদার পরহেজ করুন সব পাবেন কিসের জেহাদের সব পাবেন মাদার লাশ থেকে যদি পরস করেন ইমামবাড়া তৈরি তাকে যদি ভেঙে দেন জেহাদের সব পাবেন আর হোসেন হাসেনের আপনার দিকে দরগা করা এবং মানত হোসেন হাসেনের জন্য মুর্শিয়া মহরম মাতম এগুলোকে মায়েরা ছেলেরা সবাই পরহেজ করুন জালসা জুলুস ওয়াজ নসিহত কোরআন শিখা মসজিদে যে কোরআন শিখা পাঞ্জাগানা নামাজ পড়া তিরিশটা রমজানের রোজা রাখা হজ ফরজ হলে হজ করা জাকাত ফরজ জাকাত দেওয়া দিনদারি পরেশগারির সাথে চলা আজকেও লাভ হবে কালকেও লাভ হবে মাদ্রাসা মক্তব খানকা মার্কাজকে মনে রাখবেন আলে মোলামাদের কদর করুন দেখবেন আপনার উন্নতি হয়ে যাবে আজকে জাতির সব থেকে পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে আলে মোলামাকে উপেক্ষা করা আলেম ওলামা হচ্ছে জাতির কাণ্ডারি জাতির মেরুদণ্ড জাতির মাথার ওপর আছে তাদের আপনি কদর করুন তাদের মূল্য দেন ইমাম মসজিদের ইমামদের কমপক্ষে তিন হাজার চার হাজার টাকা যাতে করে তাদের ইজ্জতের সাথে চলে মাদ্রাসার ওলামাদের তিন হাজার চার হাজার টাকা সদস্য হব খোঁজ খবর নেব যাতায়াত করব সম্পর্ক রাখবো কেয়ামতের দিনে মাদ্রাসার সদস্য রূপে উঠতে পারেন তা আপনি ভাগ্যবান মসজিদের মতবাল্লি রূপে উঠতে পারেন তা আপনি ভাগ্যবান মসজিদের খোঁজ খবর রাখেন এই নামে যদি উঠতে পারেন আপনি ভাগ্যবান ওলামাদের কাছে উঠা বসা করেন এ সম্পর্কে উঠতে পারেন আপনি ভাগ্যবান তারপরে আপনার দিকে ইজতেমা জোর দাওয়াত তাবলিগ তিন দিন দশ দিন এগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারলে আপনি ভাগ্যবান দিনের ওপরে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে কতভাবে মানুষকে বুঝিয়েছি কতভাবে বলেছি শুধু বাড়াবাড়ি নাই সীমালঙ্ঘন নাই আমরা বাড়াবাড়ি করব না সীমালঙ্ঘন করব না ঠিকভাবে চলার চেষ্টা করব ন্যায্যভাবে চলবো দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক আল্লাহ আমাকে আর আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক বাবা আমি বুড়ো মানুষ এইখানেই শেষ করছি আমরা সবাই পাঞ্জাগানা নামাজ পড়বো তিরিশটা রমজানের রোজা রাখবো হজ ফরজ হলে হজ করবো জাকাত ফরজ জাকাত দেবো দিনদারি পরেজগারির সাথে চলবো সবাই চলবো ভাই ইনশাল্লাহুল আজিজ মাদ্রাসা মক্তব খানকা মার্কাজকে মনে রাখবো আর একে অপরকে ভালোবাসবো একে অপরকে ভালোবাসবো মুসলমান মুসলমানের মধ্যে একতা সাম্য মৈত্রী ইসলাম এবং কোরআনের আর একটা শিক্ষা জামিয়াতোলামা হিন্দের সংগঠনের সাথ দেবো সিদ্দিকুল্লা পাই চৌধুরীর মেহনত আমাদের ইমতিয়াজ ভাইয়ের মেহনত তাদের ডাকে সাড়া দেবো যাবো দিনের মেহনতে যেখানে ডাক পড়বে সেখানে যাবো জেহাদের সব পাবে বিরাট নেকি পাবেন নামাজ রোজা হজ জাকাত দিনদারি ফেরেজগারি আর নামাজই তো আসল মূল্যবান সম্পদ নামাজ নাই তো আমাদের আছে কি রোজা নাই তো আমাদের আছে কি হজ জাকাত নাই তো আমাদের আছে কি তাই সবাই নামাজের জন্য ঘরে ঘরে মেহনত করুন আমি আমার এই বড় ছেলে আপনাদের এলাকারই জামাই মাঝে মাঝে আমি থেকে থেকে দিন দেখো বাবা তুমি কখনো নামাজ পড়ছো কখনো ছাড়ছো ব্যাপারটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না এইরকম সকলেই বলা বলি করুন ঘরেতে নামাজের জন্য নামাজ পড়তেই হবে আমার নামাজ পড়া হয়ে গেলে আমার বিবি নামাজ পড়া হয়ে যাবে বিবির পড়লে আমার হবে সে আমাকে আপনার দিকে বদনা করে পানি দিবে তারপরে বৌমা পড়ে নেবে নামাজের জন্য বলুন ম্যান টু ম্যান ঘর টু ঘর দেখবেন রুজিতে বরকত হবে কামায় বরকত হবে নামাজে একমাত্র আপনার জন্য সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের হাতিয়ার নামাজ হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও আমি দিকে দেবো চাইবার রাস্তা যেটা সেটা নামাজ নামাজ পড়ে জানার চেয়ে যান ইনশাল্লাহ আজিজ আজ নয়তো কাল আপনার রাস্তা ফিরবে আর মরণের পরে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে দুনিয়ায় কতটা পেলেন কতটা গেলেন কতটা এলো এটা হিসাবের নয় মুসলমানের হিসাব হচ্ছে পরকালে জান্নাত পাবো কিনা আল্লাহ রাজি হবে কিনা আমার পরকাল সুন্দর হচ্ছে কিনা তার জন্য এখলাস তার জন্য আপনার দিকে ভদ্রলোক হওয়া তার জন্য পরেজগার তার জন্য তাকুয়া গ্রহণ করা ইমতিয়াজ ভাই একটা আয়াত পড়ছিলেন যাদের রাতের অন্ধকারে বিছানা থেকে করট দূর হয়ে যায় আর অন্ধকারে দাঁড়িয়ে তাহাজ্যদের নামাজ পড়ে তারা পরেজগার এবং মোত্তাকি সেই সব লোকদের জন্যই পুরস্কারের ঘোষণা তাদেরকেই আপনার যুগে উলুল আল বাপ জ্ঞানী লোক বলে ঘোষণা করা হয়েছে যারা তাদের বিছানাটা তাদের করট থেকে সরিয়ে দেয় মানে রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ে পাঞ্জেগানা নামাজ তিরিশটা রমজানের রোজা হজ ফরজ হলে হজ করুন জাকাত ফরজ জাকাত দিন দিনদারি পরেজগারের সাথে চলুন সেরেক বেদাত কুপড়ি থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন আজ চলছে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 দায় ভার গ্রহণ করতে আপনার যে ভারাক্রান্ত আল্লাহ তাদের উপরে তার রহমত বর্ষণ করবে তাদের রুজিতে বরকত দান করবে তাই কেউ মনে করবেন না আমার ছেলে পিলে নাই আমি বাজা হয়ে গেছি আমি হালকা ফুলকা আছি নামাজ রুজা হজ্জাগাত আমার ঘরে ময়লা নাই এটা নয় ছেলে কোলে চাপবে জামাতে ধুলো লেগে যাবে নাতি নানার কাছে চাইবে রুজি রোজগারের বিটিকে দেখতে যেতে হবে জীবনের অসুবিধায় ছুটে যেতে হবে সমস্ত ঝঞ্ঝটকে মাথায় করে নিয়ে যারা আল্লাহর হুকুম পালন করে তারা হলো আল্লাহর অলি ঝঞ্ঝট আপনার জন্য বেলায়েতি দান করে যারা বিয়ে শাদি করেন নাই বিনা ফোনে বিয়ে শাদি করুন বিয়ে শাদি করলে ইমান মুখাম্মাল হওয়ার কথা বলছেন ওলামারা তাহলে নাকেস বলা হয়েছে দশজন ভালো কারিয়ার হাফেজ যদি একটা মসজিদে জুটে যায় ইমামত করবে কে বলছে যার বিবি দেখতে সুন্দরী বলছে কেন বলছে তার ইমান কামেল তার চোখ মন অন্যদিকে যাবে না বিবি সুন্দরী হওয়ার কারণে তাই তাকে ইমামতি করতে দাও এতদূর পর্যন্ত মশলা মাসাইল শরীয়ত দিকে বয়ান করেছে লক্ষ্য রেখেছে কেমন করে সংসার করবেন কেমন করে রুজি রোজগার করবেন কেমন করে ছেলে পেলে মানুষ করবেন তাদেরকে কি লেখাপড়া শেখাবেন MSc BSc BCom W BCS খুব খুশি আমরা কিন্তু কোরআন তার সেরেই থাকতে হবে কোরআন যে ঘরে নাই সে ঘরকে আল্লাহ নবী বিরান ঘর বলেছে তাই সেগুলো সব মাথায় রেখে চলুন বাবা নিজেদের মধ্যে একতা সাম্য মৈত্রী আপনার রাজনীতি আপনার কাছে আছে আপনার চাল চলন আপনার কাছে আছে কিন্তু আল্লাহকে সাথে রাখুন আল্লাহকে সাথে নেন আল্লাহকে সাথে নিলে আজকেও লাভ হবে কালকেও লাভ হবে আল্লাহ নবী সুন্নতের ওপর আমল করলে আজকেও লাভ হবে কালকেও লাভ হবে আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক যত শুনবেন তত শুনতে মন যাবে এর ওপরেই ক্ষান্ত হয়ে আমি এমনিতেই তো ক্লান্ত পরিশ্রান্ত আর দেখতে পাচ্ছেন যে বয়স হয়েছে যদিও আশি নব্বই হয়নি তবু বয়স হয়েছে কষ্ট হয় লাগে কোনোরকম ধরনের খামতি করে কায়দা করে টাইম পার করা করে বলি না যতটা পারি মানুষের সামনে কথা উগড়ে দিই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন রাতের অন্ধকারে আল্লাহ আমাকে পরেশগারি দেখ আপনাদের সকলকে পরেশগারি দেখ রাত দিন আমাদের জন্য সুন্দর করে দেখ রুজি রোজগার আমাদের জন্য আল্লাহ সহজ করে দেখ হালাল রুজি রোজগার দান করুক বাবা ভালো হয়ে চলুন আর শেরিক বেদাত কুফরি থেকে পরেজ করার চেষ্টা করুন মাদ্রাসা আছে আলেম মোলাম আছে তাদেরকে দেখুন তাদের সঙ্গে কথা বলুন যুক্তি করুন আপনি যুবক আছেন আপনার খেলাধুলা আছে লাঠি খেলুন সাঁতার খেলুন ইজতেমায় যান জোরে যান জুম্মার দিনে যান নামাজের পরে দুটো মশলা জিজ্ঞেস করুন বিবির সঙ্গে বসে গল্প করুন তাকে দুটো মশলা বলুন বিবির কাছে বসে আমোদ করুন দুটো কোরআন হাদিস শোনান তার কাছে দুটো শুনতে চান জিন্দিগিতে বড় মজা পাবেন সারা জিন্দিগি টেলিভিশন আর টিভি বিবির কাছে বসে কথা বলার অপশন নাই রাত জেগে জেগে আপনার শরীরকে নষ্ট করছেন নানাভাবে অন্যায় অত্যাচার করে আপনি স্ত্রীর সঙ্গে দুটো গল্প করুন নাকি পাবেন ছেলেকে কোলেলেন ছেলেকে দুটো আদব শিকার নাকি পাবেন যদি কাজ না থাকে আল্লাহ নবী বলছেন বাড়িতে থাকা ভালো কাজ বাড়ির বাইরে যেও না বাড়িতে থাকো বিবির সঙ্গে গল্প করো ছেলের সঙ্গে কথা বলো বাড়িতে বসে দুটো কাজ করো কাজের স্বাদ দাও হালাল রুজি রোজগার করো এগুলো সব দিয়েছে নখ কাটা দাঁত মাজা দাড়ি রাখা এগুলো সব দিয়েছে এগুলো কেন নাই আমাদের পরিচ্ছন্নতা একটু কাঁচা কচালে কাপড় পরা পুরানো হোক ছিঁড়া হোক কাঁচা কচালে পরা আপনাদেরকে জুতো পায়ে দিয়ে চলা মেয়েদের উঠানে জুতো পায়ে দিয়ে চলা আজকাল তিরিশ পঁয়ত্রিশে চপ্পল হয়ে গেছে এখানেই নামবে জুতো পায়ে দিয়ে যে কোনো কাজ করবে তারপরে একটু সাবন দিয়ে ছ টাকায় বাটি সাবন হাত দিয়ে দেবে না থাকে তা মাটি দিয়ে হাত ধুবে ছেলেকে সুন্দর রাখবে ছেলের দাঁত মেজে দেবে জামা কচালে দেবে পরিষ্কার করে স্কুলে পাঠাবে আব্বা যান বলা শিখাবে যান বলা শিখাবে মিথ্যা বললে বলবে বলতে নাই আল্লাহ মারবে এটা শিখাবে এগুলো দিয়ে লাভ হবে না সমাজকে করুন এমনি আপনি যদি গরিব গুর্ব যাই আছেন দুটো পরিষ্কার গিলাস দুটো প্লেট থাকলেই আপনি মেহমানের খাতির করতে পারবেন আর আপনি যদি বলেন যে না আপনি নেঁদর খেঁদর হব তো আপনাকে স্টিলের দোকান দান করলেও সেই মাকড়সা লাগা গিলাস আর প্লেটের তলায় ধুলো লাগা খাবিতা খা না খাবিতা মোল সাহেব ঘর চলে যা বেজন বালিশের কেঁতা কাচতে জানেন না দুটো বালিশের ওয়ার কাচতে জানেন একটু পরিচ্ছন্ন করে রাখতে জানেন ছোট ঘর হলি বা মাটির ঘর রাজাদের ঘর মাটির ঘরকেও পরিষ্কার করে রাখবো বললে স্বামী নাই ঘরে তুমি আপনার রান্না বান্না হয়ে গেলে জায়লাটা একটু পুষতে হবে বিছনের বালিশটা একটু রোদে দিতে হবে স্বামীর এই লুগিটা একটু গুছিয়ে রাখতে হবে ছেলেদের আপনার দিকে বইটা একটু গুছিয়ে রাখবো এগুলো করে বেড়াও স্বামী এসে জায়লাটা পরিষ্কার দেখবে দরজাটাই মাকড়সাটাই পরিষ্কার দেখবে স্বামী খুশি হবে স্বামী নাই ওর রাঁধা হয়ে গেল ও এবারে তালাই বন্ধু বহিল নাহলে পোকা ছাপতে চলে গেল নাহলে চাচি দিদি ঘরে যে গল্প শুরু করে দিলে নাহলে বউর এক কাছে হয়ে শাশুড়ির গিবত নাহলে শাশুড়ি এক কাছে হয়ে বউদের গিবত মানে বুড়ির এক কাছে হলে এদের চালাবে আর এরা এক কাছে হলে ওদের চালাবে দুটোই গোনা বলে আমার শাশুড়ি খুব ভালো দারুণ ভালোবাসে দারুণ নাকি আমার বৌমা দারুণ ভালো আমার খেদমত করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে দারুণ নাকি কিন্তু ও বলবে যে কুকুর বেটার বিটি আমার ঘর খেয়েছে মন আর ই বলবে আমার শাশুড়ি যে কবে মরবে তা আল্লাহ জানে আমারও তাই জ্বলিয়ে দিলে জ্বলিয়ে দিলে স্বামীর মা জ্বলিয়ে দিলে অন্যায় করলে হবে তুমি যাকে ভালোবাসতো না সে যে তোমার স্বামীর মা এটা তোমার জানা নাই আজকে শান্তিনিকেতনে বোলপুরে বর্তমানে সেবা সদনে বর্তমানে উপনগরীতে স্বাস্থ্যনগরীতে লোকে বাড়ি করছে থাকছে ডিএম ম্যাস্টেট আর উকিল ব্যারিস্টার মাস্টার কে স্বামী আর স্ত্রী মাকে বলে তোকে শহরে না খুব গরম মা ঘরে স্বামী স্ত্রী সেখানে ফ্রিজ আর কোপ্তার কাবাব আর দই আর হিমসাগর আর আপনার দিকে লংড়া হম স্বামী স্ত্রী ফুর্তি করো আর খাও মা তুমি বুঝলবে ছোট ভাইয়ের কাছে ছোট ভাই চাষ করে মাকে দেখার অবসর তার নাই তোর লেখাপড়ার দাম কি রে বোকা তোর স্ত্রীকে বলতে পারলি না এটা যে আমার মা একে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসবো এর কদর করলে তোমার কদর করব রাত সারা রাত ধরে কানে কানে বলতে পারলি না ভালোবাসা দিয়ে বলতে পারলি না সেনেহ দিয়ে রোজ কাপড় কিনে আনছিস কাপড়টা দেওয়ার আগে বললি না আমার মাকে ভালোবাসবে হ্যাঁ তোমার লেগে আরো কাপড় আনবো এটা বুঝালি না কোরআন বলেছে তাকে তুমি নসিহত করো রাতের অন্ধকারে কানে কানে গোপনে নির্জনে কানের দুল দিতে নসিহত করো আংটি দিতে নসিহত করো আমার মা কদিন বাঁচবে একটু ভালোবেসো বিশ্বাস করো আমি তোমাকে চরম ভালোবাসবো শুধু আমার মাটা যেন কষ্ট না পাই এটা বললেন না স্ত্রী বললে যে তোর মায়ের সঙ্গে থাকবো না আর আপনি বললেন সকালবেলায় উঠেই যে মা তুমি আলাদাই খাও মানে আমাদের এই খাবার তো মানে নানা রকম মশলা দিয়ে তুমি খেতে পারবে না মানে কায়দা করে ফেরেস তারা বুঝতে পারবে না ধরতে পারবে না চলো কবর একবার কায়দা করে মাকে আলাদা করে বার করবে মা মা আহা আল্লাহ নবী যে তালেম দিয়ে গেলেন আজকে মাকে কদর করলে মা ঠোঁট দুটো যদি খালি লড়ে বেটা ভালো থাকুক আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাশে পৌঁছে যাবে বেটা ভালো থাকুক বেটা সুখে থাকুক আল্লাহর আরো সে পৌঁছে যাবে কিন্তু আজ মাকে দেখতে পারি না বাপকে দেখতে পারি না স্ত্রীকে দেখতে পারি না বিনা ফোনে বিয়ে করতে পারি না নানা রকম আত্মীয় স্বজন এলে আজকে আমি কালকে বলছিলাম যে আমার সময়ে ঘি আর দুধ প্রতিবেশী দিকে তাদের আত্মীয় হয়েছে সকালবেলা আমাদের দুধ নিয়ে যাবি চা করতে হবে আমাদের ঘরে দুধ আছে এই তোর জামাই হয়েছে ঘি নিয়ে যাবি ঘি আর দুধ বিনা টাকায় দান করা হতো এবং প্রতিবেশী দেওয়া হতো এখন সেগনের সাত তিন টাকা না এলে দিবে না ঘিয়ের কথা পরে বলবো সেগনের শাক বলে এখন পাতাগুলো কালো হয়নি এখন আমাদের শাক ভাঙা যাবে না আর যদি লাউ তা এক মুঠো তিন টাকা লাগবে সুখে আছেন না দুকে তখন তো আমার বাপের ন বিঘে জমি চাষ করতো আমার চাচা সাত বিঘে করছো দুধ দিত ঘি দিত মাছ দিত গোস দিত লিত খেত আমাদের ঘরে একদিন খেত তাদের ঘরে একদিন খেতাম এখন আপনি তো জামাইকে দুদিন ডাকতে পারবেন না আপনার নানিকে তিন দিন ডাকতে পারবেন না বল নানি তুই কবে ঘর যাবি কবে ঘর যাবি নানি মানে এত ছোট হয়ে গেছি আমরা মরাই থাকতে পারে গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে পারে দুতলা থাকতে পারে মন ছোট হয়ে গেছে মনের উদারতা নাই সরলতা নাই মন বড় হয় নাই দু কাপ চা কাউকে খোয়াতে পারবেন না আর বাঙালিদের তো কথাকে যাবে আর কেয়ামতের দিনে আপনার পুরস্কার তিরস্কার আপনার হবে কারো জায়গা দখল করতে নাই কারো রাস্তা বন্ধ করতে নাই এখন দেখবেন আপনি রাস্তা মাপামাপি হয়ে গেছে আমিনে মেপে দিয়েছে গঞ্জগাড়া আছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে সব বাড়ির ভেতর ঢুকে গেছে সে এসে গঞ্জটা এক উড়াল মেরে উড়িয়ে এক হাত দূরে পুঁতে দিলে পানি গড়ি গড়ি যে বুঝে হলে গঞ্জ এখানকার সেখানেই নিজের মাপ একবার রাইট এক বিঘা জমি যায় কারণে আল্লাহ নবী বলছে সাতবক জমিন তার গলায় লটকানো হবে তোমরা গুণ সরাসরি করছো ভিটে দখল করছো পানপোড়ন দিচ্ছ না রাস্তা দিচ্ছ না গুরুতর অপরাধ যেগুলো সামাজিক দিক থেকে এগুলো আবার আপনাদেরকে ওকে থানায় এসে ফাইসলা করতে হবে স্ত্রী পুত্র পরিজন ভালোবাসা দিনদারি পরেশগারি তাকোয়া এগুলো আপনি চাইলেই হবে তো আল্লাহকে একটু বলুন আল্লাহ আমাদেরকে সামাজিক দিক দিয়ে মানবতা মনুষ্যত্ব দয়া দাক্ষিণ্য ত্যাগ তিতিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা ক্ষমা সব থেকে আপনাদেরকে বাড়ি থেকে শুরু করুন মাকে ভালোবাসা বিবিকে ক্ষমা করা ছেলেদিকে স্নেহ করা নাতি আপনি আল্লাহ নবী ঘোড়া আর ইমাম হোসেন হচ্ছে ঘোর সাওয়া পরেশগাড়ি দেখাবার জায়গা ওখানে ওখানে নানা সাজার জায়গা আব্বাস সাজার জায়গা কোলে লেন ছেলেকে স্নেহ করুন আদর করুন একটা ছেলেকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে দেওয়া চলবে না গুরুতর অপরাধ করা হবে দিতে হলে বুঝিয়ে দিতে হবে দিকে ডেকে যে ছোট ছেলেটা তো লেখাপড়া এই সবে শিখছে কিছুই পাইনি তোদের তো অনেকটা হয়ে গেছে তুই মাস্টারি করিস তুই পনেরো বিঘে চাষ করছিস তুই শ্বশুর অনেকটা পেয়ে গেছিস এইভাবে তোদের চলছে ওকে দু বিঘে বেশি দিই বলে দেন আপা চান যাই বুঝিয়ে কিন্তু এক দিয়ে দিবে আবার কবর যে মাস শুরু হবে অন্যায় অত্যাচার অবিচার চলবে না অন্যায় করে লেখা চলবে না ফাঁকি দিয়া চলবে না দুর্নীতি চলবে না বিয়েতে আপনি ফোন দিয়েছেন না দিয়েছেন জানি না বিটিরা ফারাজ পাবে ফারাজ আপনি মেরে দিতে পারবেন না আর তা নাহলে দেখে বলুন তোমাকে এই এই দিয়েছি এত দিয়েছি তার তুলনায় এত যদি রাজি হয়ে থাকতে দেখো ফারাজ ফোনে মরবে না ফোন তুমি হারাম দিয়েছো না কি দিয়েছো বুঝে লাগবা বাপের যা ফারাজ বিটি পাবে আর নাহলে পিটিকে জামাইকে ডেকে বলতে হবে তোমাদেরকে তো অনেক দিয়েছি এই এগনের ভিটেটা তুমি ফারাজ দিও না ঘরটা লিও না জমি দু বিঘে তুমি পাবে ছ বিঘে জমি আছে চার বিঘে ভাই পাবে দু বিঘে তুমি পাবে নিবে এটা বলে দেন ঠিকই আছে কিন্তু আপনি অন্যায় করে লেখে দেবো বললে পারা ফাঁকি দেবো বললে পারা হবে না আর যখন কোনো মানুষের ছেলে পিলে হয়ে যায় তখন সে মালের সম্পূর্ণ মালিক থাকে না সে বাপের বেটা সে মালিক মালিক লয় ছেলে মালিক হয়ে গেছে বিটি মালিক হয়ে গেছে আপনি ইচ্ছা মতো ধান খয়রা তার করতে পারবেন না মুক্তি দিকে জিজ্ঞেস করতে হবে কতটা খরচা করতে পারি আমি আপনি মরে যাওয়ার সময় রেগে যদি বলেন সব মাদ্রাসায় হবে না আপনি কতটা মালের মালিক সেটা আগে দেখুন আপনি সিওত আবার সব পূরণ করা হবে না আপনি যদি মরার সময় বলেন কাবা ঘরের ইমাম আমার জানাজা পড়াবেন মুফতি দিকে জিজ্ঞেস করলে বললে এই ওসিয়ত পূরণ করতে হবে না তার ঘটনা অন্যায় ওসিয়ত করে গেছে যা তা ওসিয়ত আবার অনেকজনে ওসিয়ত করলে তার ছেলেরা মানে না ছোট ভাই কে বড় ভাই করে ধরে মানুষ করেছে এখন ছোট ভাই বড় লোক বড় ভাইয়ের অবস্থা খারাপ মরণের সময় বললে দু বিঘে জমি ওই মাঠের ওইটা বড় ভাইকে দিবি আর ওই বাঁশতলার আপনার দিকে তিনটে ঝোড় আছে একটা ঝোড় বড় ভাইকে দিবি বড় ভাইকে দু বিঘে জমি মরে যাওয়ার পরে ভাই পড়ে বললে বাপ যে বললে কি তা বুঝে গেল গলায় কথাটা বসে গেল বুঝতে পারলেন আপনার বলে চাচা বাপ যে কি বলে মনে দিন ডুবি নুই করে বলে দু বিঘে জমি আমাকে দিতে বলে পাঁচ করে না গলায় কথা বসে গেল বুঝে গেল করছিল বুঝতে পেরেও বুঝতে পারে নাই বাপের ওসিও পূরণ করবে না ধরা পড়বে না পড়বে না ও ভালো করে হাঁড়িতে বসে গিয়েছে কি হয়েছে কি করতে হবে এটা আপনার জানা নাই কে আপনাকে বেশি দেখাশোনা করেছে আপনার বলে নেই আপনার ছেলে দিকে ওসিয়ত করুন আমার বাপটি বারবার আমাদেরকে বলতো যে আমার ওই প্রভুত ভাই অমুক জনা তার নাম অমুক তাকে সঙ্গে কোনোদিন সম্পর্ক নষ্ট করি না আমার খুব ভালোবেসছে আমি আমার মায়ের পেটে আর আমার আব্বাজান মারা গেছে ওরা আমার খুব দেখাশোনা করেছে ওদিকে মনে রাখবে ওদের সঙ্গে সম্পর্ক রাখবি আমাদের অবস্থা এখন একটু ভালো ওদের অবস্থা একটু খারাপ মনে রাখবে বারবার বলতেন এগুলো এগুলো খুব ভালো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 بہنوں کے لیے دعائیں قبول فرما بے شک سب سے زیادہ میں گناہ گار ہوں میں اپنے گناہ سے توبہ استغفار کرتا استغفر اللہ الذی لا الہ الا هو الحی القیوم اتوب الی اللہ رات کے اندھیروں میں دین کے اجالوں میں نیک کار پرہیزگار ہونے کی توفیق عطا فرما دین دنیا رات چگنی دینی ایمانی ترقی نصیب فرما سارے حاضرین کے لیے دعائیں قبول فرما جنہوں نے کہا جنہوں نے نہیں کہا جو یاد میں ہے جو یاد میں نہیں ہے سب کے لیے دعائیں قبول فرما اے اللہ ہمارے بہو بیٹی ناتن نواسے کے لیے دعائیں قبول فرما سب کی بہو بیٹیوں کے لیے دعائیں قبول فرما ہمارے گزرے ہوئے مربیوں کی پوری پوری مغفرت فرما آئے مولا کریم ہم جب دنیا سے جاوے ایمان عزت کے ساتھ ہمارا خاتمہ فرمانا میدان حشر کی رسوائی سے بچانا اپنے دایا ہاتھ میں عمل نمہ عطا فرمانا پیارا نبی صلی اللہ علیہ وسلم کی دست مبارک سے حوج کوثر کی جام نشیب فرمانا تو مہربان ہے بے نیاز ہے پاک ہے ہماری دعاؤں کو اپنے فضل کرم سے پیارا نبی صلی اللہ علیہ وسلم تپیل سے قبول فرما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرین ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرۃ حسنا وقنا عذاب النار صلی اللہ تعالی علی خیر خلقہ محمد و آله اصحاب اجمعین سلام علی المرسلین والحمد আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বেরহমতিকা ইয়া আরহামার রহিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতুহ